মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আহমদুহু সুবহানা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনায় রমজানুল মোবারকের মর্যাদা মাহাত্ম গুরুত্ব আহকাম মাসাইল আর হা এর পাশাপাশি জাকাত বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ সুফানাহতাল আমাদের সকলকে জাকাতের সবগুলো বিষয়ে যথাযথ বুজার তৌফিক দিন রমজান মুবারকের ফাদাইল আহকাম এবং মাসাইল যথাযথ বুজার তৌফিক দিন আর আমাদের জীবনে রমজানুল মুবারককে রাহমত মাগফেরাত নাজাতের কারণ হিসেবে চূড়ান্ত সফলতা জান্নাতের নিশ্চয়তা লাভের কারণ হিসেবে কবুল করুন আমিন বন্ধুগণ ধারাবাহিকভাবে আমাদের এই বৈঠকের আলোচনায় আজকে জাকাতের ব্যয়ের খাতগুলো সম্পর্কে আলোচনা করতে চাইব আল্লাহ সুফহান আমাদের সকলকে ভালো করে তা বোঝার হৃদয়াঙ্গম করার এবং বাস্তবে আমল করার তৌফিক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 সুতরাং এই আটটি নির্ধারিত খাতে জাকাত ব্যয় করতে হবে আটটির যে কোনো একটিতে অথবা আটটির প্রত্যেকটাতে জাকাত আদায় করলে অবশ্যই তা আদায় হবে এবার আসেন আল্লাহ সুহান যে আটটি খাত বলে দিলেন এক নাম্বার ফকিরদের জন্যে দরিদ্রদের জন্যে এই পৃথিবীতে দরিদ্র আর অসহায় মানুষ বলতে তারাই যাদের সহায় নাই সম্বল নাই সচ্ছলতা নাই আল্লাহ তাদের পক্ষে জাকাতটা প্রথম খাত হিসাবে ঘোষণা করে দিলেন সুতরাং দরিদ্রদের ভালোবাসা রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রসঙ্গত বলতে হয় হয়তো কেউ বলতে পারেন দরিদ্রকে ধনী বানিয়ে দিলে সে তো আর কাজ করবে না কারণ কাজের লুক তো পাবো না কিন্তু বন্ধুগণ এটাও জেনে রাখা উচিত অভাব বিদরিত হওয়া আর কাজ আলাদা বিষয় আমরা তো প্রত্যেকেই কোনো কোনো কাজ করছি যারা কাজ করছে তারা সবাইকে অভাবী কিন্তু দুর্ভাগ্য আমরা কাজটাকেও আজ ক্লাসিফাইড করেছি শ্রেণীবিন্যাস করে ফেলেছি মানুষকে শ্রেণীবিন্যাস করা ইসলাম অন্তত যে নিজেকে মুসলিম বলে দাবি করে যে ইসলামে বিশ্বাস করে দৈনিক পাশ ওয়াক্ত একই কাতারে দাঁড়িয়ে সব সুজা করে নামাজ আদায় করে সে তো মানুষের শ্রেণী বৈষম্য সম্পর্কে বিশ্বাস করতে পারে না হ্যাঁ কাজের প্রয়োজনে কেউ বা উপরে কেউ বা নিচে বসতেই পারে কিন্তু মূলত আল্লাহর বান্দা হিসেবে সবাই সমান সুতরাং এই কলোনি মার্কার চিন্তা ব্রিটিশরা গুলাম বানিয়ে আমাদের কাছে গুলামির যে চিন্তা রেখে গিয়েছিল আজ ওই গুলামি থেকে আমরা যারা বেরিয়ে আসতে পারিনি রমজান মুবারক এবং জাকাতের শিক্ষা আমাদেরকে গুলামি থেকে বের করে আমি ওমর খত্তা খত্তাব আল্লাহ তালানহুর বিখ্যাত কথা রয়েছে ওমর খত্তা খত্তাব আল্লাহ তনু শাসন আমলে মিশর বিজয়ী মিশরের শাসনকর্তা আমর ইবদুল আসরাদি আল্লাহ তালুর পুত্র ঘুর দৌড়ে একজন সাধারণ নাগরিকের ঘুর আগে কেন চলে গেল তাই তাকে আঘাত করেছিল বলেছিল জানো নাই আমি অমুকের সন্তান আমার আগে তুমি চলে গেল ওমর ইবুল খত্তাব রাদন দরবারে এই বিচার যখন উত্থিত হলো পিতা এবং পুত্রকে একসাথে ডেকে ওই সাধারণ নাগরিকের হাতে চাবুক দিয়ে বললেন ওই সম্মানিত লোকের সম্মানিত পুত্রটাকে পিটাও ওমর বিন আরো বললেন মাতা ইস্তাবাস কখন থেকে মানুষকে তোমরা গুলাম বানালে অথচ প্রত্যেকটি মানুষকে তার মা স্বাধীন বলেই তো জন্ম দেয় সোফান সুতরাং বন্ধু গুলাম আমরা ছিলাম তাই গুলামির চেতনা থেকে বেরিয়ে আসতে পারছি না বন্ধুগণ জাকাত দিতে গিয়ে গুলামির ওই চেতনা যাতে না আসে বন্ধুগণ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন হা জাকাতের দ্বিতীয় খাত হলো মিসকিন কোরআন আল কানিমের ভাষায় মাসাকিন মাসাকিন বহু বচন এক বচনে মিসকিন আর মিসকিন মানে হলো শরীয়তের পরিভাষায় যার অল্প আছে শেষ হয়ে গেলে রাস্তায় বসে যাবে অর্থাৎ দশটা টাকা তার পকেটে আছে যদি তাকে দেয়া না হয় তাহলে আগামীকাল সে রাস্তায় বসে যাবে আর ফকির মানে যে অলরেডি রাস্তায় বসা আছে আমরা সবাই বলি ফকিরকে দাও ফকিরকে দাও ফকির মানে যে অলরেডি রাস্তায় বসা আছে যে নিঃস্ব আর মিসকিন মানে হলো শরীয়তের পরিভাষায় সুন্না দ্বারা প্রমাণিত সংখ্যা হলো মিসকিন মানে যার দশ টাকা পকেটে আসে লাগে তার বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আর এই টাকাটা খরচ করলে আর নাই তার তাই যা আছে যদি খরচ করে ফেলে আগামীকাল রাস্তায় বসে যাবে তাই জাকাত এর অধিকারী দুই নাম্বার সত্তার নাম হলো মিসকিন বন্ধুগণ কত না সাইন্টিফিক কথা কত না বিজ্ঞানসম্মত কথা কত না সুন্দর সমাজ বিনির্মাণের চিরস্থায়ী চিরন্তন বিধান সুতরাং আমাদের সকলকে রব্বুল আলমিতা বুঝার তৌফিক দান না আমি তাই জাকাত দিতে হবে ফকিরকে দুই নাম্বার মিসকিনকে মিসকিনকে আর মিসকিন এই কথাটা ব্যাপক ফকির কথাটাও যেমন ব্যাপক মিসকিন যেমন এক ব্যক্তির ঘর নাই ঘর বানানোর জন্যে একটু মাথা গুজার ঠাই করার জন্যে তার হয়তো লাগে পঞ্চাশ হাজার আসে তার কাছে বিশ হাজার তিরিশ হাজার এটা দিয়ে হবে না হচ্ছে না তাকে দিবেন সে হলো মিসকিন যাতে কমপ্লিট করতে পারে পূর্ণাঙ্গ করতে পারে মাথা গুজার ঠাই তৈরি করতে পারে রব্বুল আলমিন এমনিভাবে যেমন রাস্তায় বসা নিঃস্ব এবং অল্প আছে চলে না এদেরকে রব্বুল আলমী জাকাত বাধ্যতামূলক দিতে নির্দিষ্ট করে ঘোষণা করলেন তিন নাম্বার বন্ধু জাকাত ব্যয় করার খাত হল ওয়ালা আলাইহা অর্থাৎ জাকাত আদায় এবং জাকাত বন্টন জাকাত একটি বিশাল কাজ যে কাজের সাথে দুইটি বিষয় জড়িত একটি হলো জাকাত আদায় করতে হবে আরেকটি হলো জাকাত বন্টন করতে হবে আর জাকাত আদায় করা এবং বন্টন করা একটি সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থাপনার কাজ রব্বুল আলমিন কোরআন করিবে তাই বলেছেন ইম্মাক্কান্না হুম ফিল রব্বুল আলমিন এই পৃথিবীতে ভালো মানুষ যারা ইমানদার যারা আল্লাহর গুলাম যারা তাদেরকে যখন ক্ষমতা দেন আকামসলা তারা সালাদ কায়েম করে ও তারা জাকা তারা জাকাত আদায় করে ও আমারু বিল আরুফ ভালো কাজের আদেশ করে ওয়ানা হাওয়া আনিল মুনকার আর অন্যায় থেকে নিষেধ করে তো সালাদ কায়েমের পরপরই জাকাত আদায় এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব সালাদটাও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হবে জাকাতটাও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হবে তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং বন্টন করতে গিয়ে যত কর্মকর্তা কর্মচারী এই আদায় এবং বন্টনের কাজে যারা জড়িত থাকবে এই আদা এবং বন্টনের কাজটা যারা করবে তাদের বেতন তাদের ভাতা তাদের পরিতোষক তাদের অফিস তাদের সকল ব্যবস্থাপনা জাকাতের টাকা থেকেই হবে সুহান আল্লাহ আল্লাহ সুহান মানুষদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে আর পৃথিবীতে খালিফা করেছেন রব্বুল আলমিন যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সুন্দর সমৃদ্ধ করার সবগুলো বিষয় নিজে খুলে বলে দিয়েছেন তার প্রমাণ অর্থাৎ একটি রাষ্ট্র জাকাত আদায় জাকাত বন্টন এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের যদি রাষ্ট্রের অন্য রেভিনিউ থেকে বেতন দেয়া লাগত তাহলে আজকের এই সমাজে এসে সময়ে এসে রাষ্ট্রবিজ্ঞানের অতি উন্নতির সময়ে এসে যে কোনো দুষ্ট মানুষ বলতে পারত আদায় এবং ব্যয় এই মানুষ যারা কাজ করবে তাদের বেতন থেকে দেব এই জন্য হয়তো জাকাত আদায় এবং জাকাত বন্টনের জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং অথরিটি তৈরি করতো না কিন্তু আমার আল্লাহ সুফান রাব্বুল আলমিন তিনি জাকাত আদায় এবং জাকাত বন্টনের জন্যে এই কাজে যারা জড়িত থাকবে এবং এই কাজ সংশ্লিষ্ট সবগুলো বিষয় এর খরচ নির্বাহ করার জন্য জাকাতের টাকাকে ব্যয় করতে অনুমোদন করে দিলেন সুবাহ আমিলিনা আলিহা দে হলো তিন নাম্বার চতুর্থ হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আল্লাহ সুবাহানতাল ইসাদ করছেন যাদের হৃদয়টা জয় করা প্রয়োজন এই হৃদয় জয় করা প্রয়োজন আল্লাহ সুবাহানতালের কথাকে ব্যাখ্যা করতে গিয়ে মুফসেন একরাম মহাদিসেন একরাম তিনটি কথা তিনটি অর্থ আমাদের সামনে তুলে ধরেছেন এক নাম্বার মুসলিম ইমানদার কিন্তু নামাজ রোজা হজ জাকাত এগুলা ঠিকমতো করে না বুঝে না আবার বুঝার আগ্রহ নাই সে হলো প্রথম অধিকারী যে ইসলাম এত সুন্দর অর্থ ব্যবস্থা নিশ্চিত করেছে তাই তাড়াতাড়ি আমার মুসলিম হওয়া উচিত আরও তাড়াতাড়ি প্র্যাকটিসিং মুসলিম হওয়া উচিত আরও তাড়াতাড়ি নিজের মধ্যে ইসলামের চর্চা বাড়ানো উচিত এটা হলো মন জয় দুই নাম্বার মন জয় করার আরেকটি অর্থ হলো কোনো ব্যক্তি অন্য ধর্মের বটে সে ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছে বুঝে আপনার প্রতিবেশী আপনার পাশের লোক আপনার আপনজন বটে সামাজিক বাস্তবতায় ইসলামকে পছন্দ করে কিন্তু তার মনটা কেন যেন দুদুল্যমান আর এই পৃথিবীতে মানুষ অর্থ ব্যবস্থাপনাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে কারণ অর্থ না থাকলে সবকিছু অনর্থ ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থায় তাকে যদি বাস্তবে উপকার দেয়া যায় মুসলিম হয়ে যাবে ইমান কবুল করবে ফকিগণ বলেছেন হ্যাঁ অগ্রসর হয়ে আসা ইসলামের দিকে ঝুঁকে পড়া ব্যক্তি তাকে জাকাতটা দিয়ে ইসলামের সিংহদর অজা দিয়ে প্রবেশ করা রাস্তা করে দিতে হবে এর নাম মোয়াল্লাফাতে কলবহ সুতরাং ইসলামের চতুর্থ জাকাত বের খাত কতই না মহান কতই না মহিম পঞ্চম বন্ধু অফের রেকাব খার মুক্ত করার জন্যে দাসত্ব মুক্ত করার জন্যে আলা এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে স্বাধীন হিসেবে তার মায়ের গর্ভ থেকে জন্ম দেন কিন্তু পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে মানবীয় বিভিন্ন ধরনের নির্যাতন আর জুলুমের বাস্তবতার কারণে স্বাধীন মানুষ দাসে পরিণত হয় হ্যাঁ এই দাস কেউ টাকা পয়সায় বিক্রি হওয়ার কারণে যে কোনো প্রক্রিয়াতেই হোক দাস বা দাসী হয়েছে আর নির্ধারিত পরিমাণ সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে মাল দিয়ে দাসত্বভুক্ত হওয়া যায় দাস নিজের দাসত্বভুক্ত হওয়ার জন্যে জাকাতের টাকা পাবে ইসলাম বলেছে তুমি মুসলিম তুমি দাস দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য জাকাতের টাকা তুমি নাও জাকাতের টাকা দিয়ে নিজের ঘাড়কে মুক্ত করো জাকাত বের খাতগুলো সম্পর্কে একে একে আমরা আলা সব কয়টি বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ একটি ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন বিদ্যে কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত না জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায় ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রব্বুল আলমিন জাকাত ব্যয় করার নির্ধারিত আটটি খাতের দুই নাম্বার বলেছেন মিসকিন তাই মিসকিন শব্দটি মস্কারার শব্দ নয় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার শব্দ নয় কাউকে অবজ্ঞা করার শব্দ নয় এটি একটি আর্থিক ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয় এবং যে মিসকিন তাকে খুঁজে খুঁজে বের করে তাকে জাকাতের টাকা দিয়ে অসহায়ত্ব দূর করে সমৃদ্ধ সচ্ছল করে তুলুন রাব্বুল আলমিনী তৌফিক দিন আমিন তিন নাম্বার বন্ধু জাকাত ব্যয় করার খাত হল ওয়াল আমিলিন আলাইহা অর্থাৎ জাকাত আদায় এবং জাকাত বন্টন জাকাত একটি বিশাল কাজ যে কাজের সাথে দুইটি বিষয় জড়িত একটি হলো জাকাত আদায় করতে হবে আর একটি হলো জাকাত বন্টন করতে হবে আর জাকাত আদায় করা এবং বন্টন করা একটি সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থাপনার কাজ রব্বুল আলমিন কোরআন করিবে তাই বলেছেন আল্লাহ ফিল আরদি রব্বুল আলমিন এই পৃথিবীতে ভালো মানুষ যারা ইমানদার যারা আল্লাহর গুলাম যারা তাদেরকে যখন ক্ষমতা দেন আকামুসলা তারা সালাত কায়েম করে জাকা তারা জাকাত আদায় করে ও আমারু বিল মারুফ ভালো কাজের আদেশ করে ওয়ানা হাওয়া আনিল মুনকার আর অন্যায় থেকে নিষেধ করে তো সালাদ কায়েমের পরপরই জাকাত আদায় এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব সালাদটাও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হবে জাকাতটাও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হবে তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং বন্টন করতে গিয়ে যত কর্মকর্তা কর্মচারী এই আদায় এবং বন্টনের কাজে যারা জড়িত থাকবে এই আদায় এবং বন্টনের কাজটা যারা করবে তাদের বেতন তাদের ভাতা তাদের পরিতোষক তাদের অফিস তাদের সকল ব্যবস্থাপনা জাকাতের টাকা থেকেই হবে সুহান আল্লাহ আল্লাহ সুহান মানুষদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে আর পৃথিবীতে খালিফা করেছেন রব্বুল আলমিন যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সুন্দর সমৃদ্ধ করার সবগুলো বিষয় নিজে খুলে বলে দিয়েছেন তার প্রমাণ এটা অর্থাৎ একটি রাষ্ট্র জাকাত আদায় জাকাত বন্টন এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের যদি রাষ্ট্রের অন্য রেভিনিউ থেকে বেতন দেয়া লাগতো তাহলে আজকের এই সমাজে এসে সময়ে এসে রাষ্ট্রবিজ্ঞানের অতি উন্নতির সময়ে এসে যে কোনো দুষ্ট মানুষ বলতে পারত আদায় এবং ব্যয় এই মানুষ যারা কাজ করবে তাদের বেতন থেকে দেব এই জন্য হয়তো জাকাত আদায় এবং জাকাত বন্টনের জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং অথরিটি তৈরি করত না কিন্তু আমার আল্লাহ সুফান তালা রাব্বুল আলমিন তিনি জাকাত আদায় এবং জাকাত বন্টনের জন্যে এই কাজে যারা জড়িত থাকবে এবং এই কাজ সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে এর খরচ নির্বাহ করার জন্যে জাকাতের টাকাকে ব্যয় করতে অনুমোদন করে দিলেন সুবাহ ওলা আমিলিন আলাইহা এটা হলো তিন নাম্বার চতুর্থ হল ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আল্লাহ সুবহানাহু ওয়া করছেন যাদের হৃদয়টা জয় করা প্রয়োজন এই হৃদয় জয় করা প্রয়োজন আল্লাহ সুবহানতালীর কথাকে ব্যাখ্যা করতে গিয়ে মুফসিন কেরাম মুহাদিসিন কেরাম তিনটি কথা তিনটি অর্থ আমাদের সামনে তুলে ধরেছেন এক নাম্বার মুসলিম ইমানদার কিন্তু নামাজ রোজা হজ জাকাত এগুলা ঠিক মতো করে না বুঝে না আবার বুঝার আগ্রহ নাই সে হলো প্রথম অধিকারী যে ইসলাম এত সুন্দর অর্থ ব্যবস্থা নিশ্চিত করেছে তাই তাড়াতাড়ি আমার মুসলিম হওয়া উচিত আরও তাড়াতাড়ি প্র্যাকটিসিং মুসলিম হওয়া উচিত আরও তাড়াতাড়ি নিজের মধ্যে ইসলামের চর্চা বাড়ানো উচিত এটা হলো মন জয় দুই নাম্বার মন জয় করার আরেকটি অর্থ হলো কোনো ব্যক্তি অন্য ধর্মের বটে সে ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছে বুঝে আপনার প্রতিবেশী আপনার পাশের লোক আপনার আপনজন বটে সামাজিক বাস্তবতায় ইসলামকে পছন্দ করে কিন্তু তার মনটা কেন যেন দুদুল্যমান আর এই পৃথিবীতে মানুষ অর্থ ব্যবস্থাপনাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে কারণ অর্থ না থাকলে সবকিছু অনর্থ ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থায় তাকে যদি বাস্তবে উপকার দেয়া যায় মুসলিম হয়ে যাবে ইমান কবুল করবে ফকিগণ বলেছেন হ্যাঁ অগ্রসর হয়ে আসা ইসলামের দিকে ঝুঁকে পড়া ব্যক্তি তাকে জাকাতটা দিয়ে ইসলামের সিংহ দরজা দিয়ে প্রবেশ করা রাস্তা করে দিতে হবে এর নাম মোয়াল্লাফাতে কলবহ সুতরাং ইসলামের চতুর্থ জাকাত বের খাত কতই না মহান কতই না মহিম পঞ্চম বন্ধু অফের রেকাব ধার মুক্ত করার জন্যে দাসত্ব মুক্ত করার জন্যে আল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে স্বাধীন হিসেবেই তার মায়ের গর্ব থেকে জন্ম দেন কিন্তু পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে মানবীয় বিভিন্ন ধরনের নির্যাতন আর জুলুমের বাস্তবতার কারণে স্বাধীন মানুষ দাসে পরিণত হয় হ্যাঁ এই দাস কেউ টাকা পয়সায় বিক্রি হওয়ার কারণে যে কোনো প্রক্রিয়াতেই হোক দাস বা দাসী হয়েছে আর নির্ধারিত পরিমাণ সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে মাল দিয়ে দাসত্বভুক্ত হওয়া যায় তো দাস নিজের দাসত্বভুক্ত হওয়ার জন্যে জাকাতের টাকা পাবে ইসলাম বলেছে তুমি মুসলিম তুমি দাস দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য জাকাতের টাকা তুমি নাও জাকাতের টাকা দিয়ে নিজের ঘাড়কে মুক্ত করো তারপর ষষ্ঠ হল ওয়াল গারিমিন ঋণগ্রস্ত মানুষদের জন্য ঋণ এই পৃথিবীতে একটি বড় যন্ত্রণাদায়ক কঠিন পরিস্থিতির নাম হলো ঋণগ্রস্ত হওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম মদিনাতুল মোনাওয়ারা হিজরতের পর যতদিন না স্টেট ব্যাংক অফ মেদিনা অর্থাৎ মদিনার কেন্দ্রীয় অর্থ ব্যবস্থা করার প্রতিষ্ঠান বাইতুল মাল প্রতিষ্ঠা না করেছিলেন ততদিন পর্যন্ত জানাজা আসলে প্রশ্ন করতেন এই যে মৃত ব্যক্তি তার কি কোনো ঋণ আছে যদি বলা হতো আছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাহ বলতে তোমরা তোমাদের ভাইয়ের উপর জানাজা পড়ো আমি পড়ব না তারপর যখন আনুষ্ঠানিকভাবে ঋণটা আদায় হতো তখন রসুলাম জানাজা পড়তেন শুধু তাই না যখন বাইতুল মাল হয়ে গেল স্টেট ব্যাংক অফ মাদিনা প্রতিষ্ঠা হলো তারপর রসুল সাল্লাম যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির লাশ আসতো তাহলে বলতেন তার ঋণের দায় দায়িত্বটা আমিই নিলাম আমিই পরিশোধ করে দেবো যদি তার পরিশোধের ব্যবস্থা না থাকে সুতরাং বন্ধু ঋণ থেকে পরিশোধ হওয়ার জন্যে জাকাতের টাকা দেওয়া যাবে শুধু তাই না ফকিরগণ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কথা কাজ এবং সমর্থনের বাস্তবতায় প্রমাণ করেছেন যদি কোনো ব্যক্তি যে পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ ঋণও আছে তাহলে সে তার ওই ঋণ পরিশোধের জন্য সম্পদটা পুরাটা দিয়ে দিলে ফকির হয়ে যাবে সে তার ঋণটা পরিশোধ করার জন্য জাকাতের টাকা নিতে পারে জাকাত দিয়ে দেব জাকাত দিয়ে ঋণটা পরিশোধ করে ফেলে তবু ঋণগ্রস্ত হয়ে রব্বুল আলমিনের দরবারে মাথাটা লুটিয়ে দেবে সপ্তম হলো বন্ধু কফি সাবিল্লা আল্লাহ রাস্তায় আল্লাহ সুবহান রাস্তা বলতে সবগুলো হাদিস রসুলের কথা কাজ সমর্থনকে বিশ্লেষণ করে ফকিগণ একমত হয়ে বলেছেন ফি সাবিল্লা বা আল্লাহর রাস্তা মানেই হলো যেখানে সম্মুখ যুদ্ধ হচ্ছে সরাসরি সত্য এবং মিথ্যার মাঝে ইসলাম আর অমুসলিমদের মাঝে সেখানে দেওয়া ওই মুজাহিদদেরকে দেয়া আর অষ্টম হলো ওয়াবনু সাবিল এবং সাবিল মানে রাস্তা ইবনে পুত্র রাস্তার পুত্রদের জন্যে মুসাফির বা পর্যটক তাদের জন্যে আল্লাহ সুবাহ জাকাত বিয়ের নির্ধারিত খাত বলে দিলেন আটটির সর্বশেষটি রব্বুল আলমিন তারপর বললেন মিনাল্লাহ এই আটটি খাত আটটি নির্ধারিত খাত রব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজ সুতরাং জাকাত এই আটটি খাতেই ব্যয় করতে হবে এর বাহিরে নয় বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে জাকাত ব্যয় করার রব্বুল আলমিন কর্তৃক ঘোষিত এই খাতগুলোকে যথাযথভাবে বুঝি বিশ্লেষণ করি অনুধাবন করি প্রতিষ্ঠা করি আল্লাহ সুফান আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমি হাদা মা আইন্দি والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা